আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ আলা আলিহি ও আসহাবিহি ওমাওয়ালা প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিসালাতুল হাদিস অনুষ্ঠানে আমরা কিতাব উবাদ ইল ওয়াহি সাহি বুখারি থেকে বিভিন্ন হাদিস আলোচনা করছিলাম ইতোমধ্যে আমরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় বাব তথা পরিচ্ছেদের কয়েকটি হাদিস আপনাদের সামনে আলোচনা সহ পেশ করেছি আজও আমরা আপনাদের সামনে কিছু হাদিস নিয়ে আসব এবং আজ প্রথম যে হাদিস দিয়ে আমরা শুরু করব সেটি হচ্ছে তৃতীয় বাব বা পরিচ্ছেদের দ্বিতীয় হাদিস আমি প্রথমেই আপনাদের সামনে আরবিতে হাদিসটি পড়ব এবং তারপর অর্থসহ কিছু ব্যাখ্যা ও শিক্ষা পেশ করব ইনশাআল্লাহ যে হাদিসগুলো অনেক বড় সেগুলো কিছু অংশ পড়ে বাকিটির অর্থ আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ প্রথম যে হাদিসটি আজকে পেশ করা হচ্ছে সেটি ইমাম আল বুখারি রাহেমাহুল্লাহ এভাবে বলছেন কালা ইবনু শিহাব ও আখবরানি আবু সালামা ইবনু আব্দুর রহমান আন্না জাবের ابن عبد الله الأنصاري قال وهو يحدث عن فترة الوحي فقال في حديثه بين أنا أمشي إذ سمعت صوتا من السماء فرفعت بصري فإذا الملك فإذا الملك الذي جاءني بحرى جالس على كرسي بين السماء والأرض فرعبت منه فرجعت فقلت زملوني زملوني فأنزل الله تعالى يا أيها المدثر قم فأنذر إلى قوله والرجز فهجر فحمي الوحي وتتابع تابعه عبد الله بن يوسف وأبو صالح وتابعه هلال بن رداد عن الزهري وقال يونس ومعمر بوادره এই হাদিসটির সরল বঙ্গানুবাদ আমরা পেশ করছি শুরুতে ইমাম বুখারি রাহমাহুল্লাহ যে সনদ তার নিজের পর থেকে বর্ণনা করেছেন পুরো সনদের উপর আমরা আলোচনা করব না শুধু সংক্ষেপে এতটুকু বলবো যে তিনি বলছেন ইবনু শিহাব তিনি বলছেন যে আমাকে আবু সালামাহ ইবনা আব্দুর রহমান এই তথ্য সরবরাহ করেছেন এই খবর দিয়েছেন যে জাবের ইবনা আবদুল্লাহ আল আনসারি তিনি বলেছেন জাবের ইবনা আবদুল্লাহ আল আনসারি রাদি আল্লাহ তালু সাহাবি তিনি নবী সাল্লাহ আলহিউসাল্লামের ফতরাতুল ওয়াহি সম্পর্কে আলোচনা করছিলেন ওয়াহি তো আমরা জানি যে আল্লাহ তাল্লার পক্ষ থেকে নাজিল হয় এবং বিশেষ করে আল্লাহর কালাম সেটি ওহির প্রথম অংশ আর সুন্নাটাও ওহির অংশ যাই হোক এখানে ওয়াহি বলতে কালাম উল্লাহ তথা আল কোরআনকে বোঝানো হচ্ছে আর ফাত্রা হচ্ছে যে সময়টায় ওহি নাজিল হয় না ফেতরাতুল ওয়াহি মানে হচ্ছে ওহি স্থগিত হওয়া বা ওহি নাজিল না হওয়ার যে সময়টা তো জাহাবির ইবনা আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহু ওহি নাজিল হাওয়া যখন স্থগিত ছিল সে সম্পর্কে যখন আলোচনা করছিলেন তখন তিনি তার হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন বাইনা আনা আমসি আমি একবার হাঁটছিলাম ঈদ সামায়াতু সৌতান সামা তখন আমি আসমান থেকে একটা আওয়াজ শুনলাম রসুল্লাহ সাল্লাহ বলছেন এটা হচ্ছে ওহির হয়তো দীর্ঘ একটা সময় স্থগিত ছিল তারপর তিনি হাঁটছিলেন পথে তখন তিনি আসমানের একটা আওয়াজ শুনলেন ফারাফা বাসারি তখন আমি আমার চোখকে উপরের দিকে উঠালাম আমার দৃষ্টিকে উপরের দিকে উঠালাম ফাঈদ আল মালাক ফাঈদান আল মালাক আমি হঠাৎ দেখলাম একজন ফেরেস্তা আল্লাদিজা আনি যিনি আমার কাছে এসেছিলেন বেহেরা হেরা গুহায় আমরা জানি হেরা গুহায় প্রথম ওহি নাজল হয়েছে এর আগের হাদিসে যেখানে আমরা আলোচনা পেশ করেছিলাম এবং কিভাবে প্রথম ওহি রসুল্লাহ সাল্লাহ আলহি উপর নাজেল হল আমরা সেই দীর্ঘ বর্ণনা বখারির হাদিস থেকেই আমরা পেয়েছি তো তিনি এখানে বলছেন যে হঠাৎ দেখলাম একজন ফেরেস্তা যিনি আমার কাছে হেরা গুহায় এসেছিলেন জালেসুন আলা কুরসিয়েন বেনাসামাই ওয়াল আর্থ তিনি বসে আছেন একটা কুর্সির উপরে কুর্সি একে বাংলা যদি আমরা বলি এর অর্থ হচ্ছে চেয়ার বা কেদারা একটা চেয়ারের উপরে তিনি উপবিষ্ট আসমান এবং জমিন এর মাঝখানে এর অর্থ কি আমরা জানি যে জমিন তো যেখানে ভূপৃষ্ঠে আমরা অবস্থান করছি এটা হচ্ছে জমিন এর থেকে অনেক উপর আসমান সুবিস্তৃত তার মানে হচ্ছে তিনি আসমান এবং জমিনের বিশাল একটা অংশ ব্যাপী বা নিয়ে একটা বড় কুর্সিতে তিনি দেখলেন এই ফেরেস্তাকে যিনি তার কাছে হেরা গুহায় এসেছিলেন প্রথম ওহিনী তিনি হচ্ছেন জিব্রিল আলহিসাম ফারোয়েবতু মিনহু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এতে আমি খুবই শঙ্কিত হলাম ভয় পেয়ে গেলাম একই একই দেখছি এমন একটা অবস্থা তার মধ্যে কাজ করলো এমন একটা শঙ্কা দেখা দিল তিনি বলছেন এরপরে ফারাজা আতু আমি ফিরে আসলাম ফাকুলতু এরপর বললাম ফিরে আসলাম কোথায় বাড়িতে ফিরে আসলাম পরিবারের কাছে ফিরে আসলাম ফাকুলতু এরপর আমি বললাম জাম্মিলুনি জাম্মিলুনি ঠিক আগেও আমরা জানি প্রথম ওহি নাজিল হওয়ার পরেও তিনি একই কথা বলেছিলেন ওহির একটা বা যিনি নিয়ে এসছেন তার একটা সম্ভ্রম তার একটা উপস্থিতির প্রভাব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর কাজ করেছিল আজও দীর্ঘ বিরতির পর যখন আবার ওহি নাজিল হওয়ার মতো অবস্থা দেখা দিল তিনি কিছুটা শঙ্কিত হলেন এবং ফিরে এসে দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো ঠিক এমনই প্রেক্ষাপটে ফানজাল আল্লাহ তালা আল্লাহ তালা আরেকটি চমৎকার সুরা নাজিল করলেন এবং সেটি হচ্ছে সুরা আল মুদাসের প্রথম কয়েকটি আয়াত আল্লাহ তালা বলছেন ইয়া ইউহাল মুদাসের কুম ফ ওরব্বাকে ফাকাব্বির ওয়াতিয়াবাকে ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর চমৎকার এর কাব্যিক গুণ বৈশিষ্ট্য চমৎকারের ভাষা শৈলী চমৎকারের সাহিত্যিক মান এবং চমৎকার এর অভিব্যক্তি এর অর্থ হচ্ছে ইয়াইহল মুদ্দাসের হে বস্তাবৃত ব্যক্তি রাসুল হে রাসুল যিনি বস্ত্রাবৃত কারণ তিনি বলেছিলেন জাম্মেলুনি জাম্মেলুনি আমাকে বস্ত্র দ্বারা কাপড় দ্বারা চাদর দ্বারা আবৃত করো আবৃত করা হয়েছিল ঠিক আবৃত করার পরেই জিব্রাহাম আল্লাহর দেয়া ওহি তাকে শোনালেন হে বস্ত্রাবৃত ব্যক্তি আল্লাহ তালা তাকে সম্বোধন করছেন কোম ফ্যান্দের দাঁড়াও সতর্ক করো ভয় দেখাও সতর্ক করো ওরাব্বাকা ফ্যাকাব্বের আর তোমার রবের মহত্ব বর্ণনা করো ওয়াসিয়া বা কাফা পাহের এবং তোমার কাপড়কে পবিত্র করো ওয়ার রুজা ফাহজুর এবং অপবিত্রতাকে দূর করো ওয়ার রুজা ফাহজুর রুজ বলতে এখানে অপবিত্রতা তাকে ফাহজুর মানে ফেতরক সেটাকে তরক করো পরিত্যাগ করো যত অপবিত্রতা আছে সে শির্কের অপবিত্রতা হোক সে মন্দ কাজের অপবিত্রতা হোক সে পাপের অপবিত্রতা হোক যত অপবিত্রতা আছে সবকে ত্যাগ করো কি চমৎকার একটা ভাষণ আল্লাহ তালার পক্ষ থেকে তার রাসুলের প্রতি আসলো ওহিরূপে এবং যেখানে আমরা দেখি ছোট্ট ছোট্ট কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অত্যন্ত ভালো মানুষ হয়ে যাওয়ার কথা আল্লাহকে ভয় করার কথা সতর্ক মানুষে পরিণত হওয়ার কথা পাক পবিত্র সাফসুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলার কথা এবং সকল ধরনের অপবিত্রতা অপরিচ্ছন্নতা এবং যত মেকি জিনিস আছে খারাপ জিনিস আছে সব ত্যাগ করার কথা এটা হলো দীর্ঘ বিরতির পর ওহি আবার নাজিল হওয়ার ধারা এরপরে ইমাম বখারি বলছেন হাদিসের বর্ণনাতে তিনি জাবের ইবনে আবদুল্লাহ আল আনসারের ভাষায় বর্ণনা করছেন ফাহামি আল ওয়াহিউ ও এরপরে ওহি ধারাক্রমিক চালু হতে লাগলো এবং চলতেই থাকলো অর্থাৎ অনেক দিন পর্যন্ত ওহি আর বন্ধ হলো না ওহির যে বিরতি ছিল সে বিরতিটা ধারাটা কেটে গেল এবং এখন ওহি আবার চলতে শুরু করলো ইমাম বুখারি বলছেন তা বা আহু আবদুল্লাহ এবং ইউসুফ ও আবু সালেহ এই হাদিসটিকে আরও বর্ণনা করেছেন আবদুল্লাহ এবং ইউসুফ এবং আবু সালেহ ওয়াতা বা আহু হেলাল এবন আদাদ এবং তিনি যে বর্ণনা করছেন জহুরি থেকে আরও যারা বর্ণনা করেছেন এখানে হেলাল ইবনুর রাদ্দাদ ও জোহরি থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন এই মোটামুটি এই হচ্ছে হাদিসের ভাষ্য এখানে প্রিয় দর্শক আমরা দেখি যে দীর্ঘ বিরতির পর ওহির ধারা আবার চালু হওয়ার ঘোষণা যেমন রয়েছে এর মধ্যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওহি আবার দীর্ঘ বিরতির পর গ্রহণ করতে গিয়ে তার যে কষ্ট হয়েছে এবং তার মধ্যে যে চেতনা কাজ করেছে আমরা সেটা যেমন লক্ষ্য করলাম তেমনি ওহি যে বন্ধ হয়ে যায়নি বরং ওহি যে দীর্ঘদিন ধরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে তেইশ বছর ধরে হ্যাঁ, সেই ধারাবাহিক একটা প্রক্রিয়া আমরা এখানে হাদিসের ভাষ্য থেকে পেলাম কারণ এখানে সুরা মুদাসের নাজিল হওয়ার পরেও বলা হয়েছে এরপরও ওহি নাজিল হতেই থাকলো হতেই থাকলো চলতেই থাকলো ধারাবাহিকভাবে অতএব এ হাদিস থেকে একটা বড় শিক্ষা এই যে রাসুল সাল্লাহামের জীবদ্দশায় ওহি নাজিল হওয়ার পরে তিনি কিছুটা শঙ্কিত হলেও তিনি কিন্তু মায়ুস হননি নিরাশ হননি কারণ নিরাশ হওয়া এটা দিনের অংশ নয় দ্বিতীয়ত হচ্ছে ওহি নাজিল হওয়া আমরা আগের হাদিস থেকেও জেনেছি যে এটা একটা কষ্টকর ব্যাপার ছিল রাসুল সাল্লাহ সাল্লামের জন্য এবং তিনি কখনো কখনো ঘরমাক্ত হয়ে যেতেন তার কষ্ট হতো এবং তারই একটি দলিল এখানেও পেলাম যেহেতু তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন জাম্মেলুনি জাম্মেলুনি অতএব এই নবী মানবতার বন্ধু প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম মানুষকে ভালোবেসেছেন মানুষের জন্য তিনি এত বিশাল কষ্ট তাহামল করেছেন বহন করেছেন এবং সারা জীবন এই ওহি নিয়ে আবার সেই ওহিকে প্রচার করতে গিয়েও তিনি কষ্ট করেছেন সেটি হচ্ছে মহাসত্য যা আজকে আজকের প্রেক্ষাপটে আমরা যারা দিনকে মেনে চলি আমরা যারা দিনের প্রচার প্রসার চাই আমরা যারা দিনের দাঁড়ি তাদেরকে সেটি মনে রাখতে হবে যে আসলে দিনের প্রচার এর জন্য যেমন নবী কষ্ট করেছেন তার অনুসারীদেরকেও কষ্ট করতে হবে তার অনুসারীরাও কষ্ট করে দিনকে এই ভূপৃষ্ঠে টিকিয়ে রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন এরপরের যে হাদিসটি প্রিয় দর্শক আমরা আপনাদের সামনে পেশ করব সেটি হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ কিতাব উবাদ ইল ওয়াহি বা ওহি শুরু হওয়ার যে অধ্যায় তার চতুর্থ পরিচ্ছেদ এখানে একটি হাদিস রয়েছে ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি বলছেন হাদ্দাথানা মুসা ইবনু ইসমাইল قال حدثنا أبو عوانة قال حدثنا موسى ابن أبي عائشة قال حدثنا سعيد بن جبير عن ابن أباس رضي الله تعالى عنهما في قوله تعالى لا تحرك به لسانك لتعجل به قال كان رسول الله صلى الله عليه وسلم يعالج من التنزيل شدة وكان مما يحرك شفتيه فقال ابن عباس فأنا أحركهما لكم كما كان رسول الله صلى الله عليه وسلم آه، يحركهما وقال سعيد أنا أحركهما كما رأيت ابن عباس يحركهما فحرك شفتيه فأنزل الله تعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه قال جمعه لك في صدرك وتقرأه فإذا قرأناه فاتبع قرآنه قال فاستمع له وأنصت ثم إن علينا بيانه قال ثم إن علينا أن تقرأه فكان رسول الله صلى الله عليه وسلم بعد ذلك إذا أتاه جبريل استمع فإذا انطلق جبريل قرأه النبي صلى الله عليه وسلم كما قرأه ছোট্ট একটা চমৎকার হাদিস এখানে বর্ণনা করা হয়েছে ইমাম বুখারি বলছেন যে মুসাইব ইসমাইল তিনি তাকে বলেছেন এবং আবু আওয়ানা মুসাইব ইসমাইলকে বর্ণনা করেছেন এবং মুসা ইবনে আবি আয়েশা আবু আওয়ানার কাছে বর্ণনা করেছেন এবং তাকে বলেছেন সাঈদ ইবনু জুবাইর সাঈদ ইবনু জুবাইর হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল ইবনা আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে এখানে প্রিয় দর্শক আমরা লক্ষ্য করছি যে হাদিসের যে সনদ অর্থাৎ যে বর্ণনা পরম্পরা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বর্ণনা করছেন চমৎকারভাবে এখানে সেটি সন্নিবেশিত আছে ইমাম বখারি যেহেতু তিনি আমরা শুরুতেই বলেছি প্রত্যেকটা হাদিস সহি জেনেই তিনি বর্ণনা করেছেন তাই হাদিসের সনদ তিনি বর্ণনা করেছেন যে হাদিসের সনদ সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছেন গবেষণার পরে প্রত্যেক ব্যক্তির বায়োগ্রাফি তিনি জেনে নিয়ে যারা বিশ্বস্ত যাদের হাদিস বর্ণনা সহি হাদিস হিসাবে সমাদৃত তিনি তাদের হাদিস বর্ণনা করেছেন এই কথাটি আমি এই জন্য বললাম যে আজকাল অনেকেই হাদিস নিয়ে সংশয় প্রকাশ করেন সংশয়ের কোনো কারণ নেই উম্মার লক্ষ লক্ষ গবেষক হাদিসের এই সনদগুলোকে গ্রহণ করে নিয়েছে গবেষণার পরে আন্দাজে নয় ভুল বিশ্বাসে নয় কিংবা অন্ধবিশ্বাসে নয় গবেষণার পরেও আজও লক্ষ লক্ষ ব্যক্তি হাদিস নিয়ে গবেষণা করছেন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই গবেষণাগুলো করছেন অতএব বিষয়টা এমন নয় যে একদল লোক অন্ধবিশ্বাস করছে যে হাদিসগুলো সহি তাই সাহি বরং এই হাদিসগুলো বিশাল এক গবেষণার নির্যাস আমরা এই জন্যেই যাতে আমাদের দর্শকরা বুঝতে পারেন যে হাদিসগুলো একটা সুন্দর সনদ সহ বর্ণিত হচ্ছে সেজন্যই ইমাম বখারের সনদটা বর্ণনা করছি যাতে সবাই আমরা বুঝতে পারি যে এই সনদটা ইমাম বখারি রাহমাহুল্লাহ থেকে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত কিংবা হাদিসটি যদি সাহাবা থেকে বর্ণিত হয় সাহাবা পর্যন্ত এটা সম্প্রসারিত কোন ধরনের ইনকেতা বা ভাঙন ছাড়াই ইবনা আব্বাস রাজি আল্লাহ তালানহু আল্লাহ তালার বাণী যে তুমি ওহি দ্রুত আয়ত্ত করার জন্য ওহি নাজেলের সময় দ্রুত তোমার ঠোঁট বা তোমার জিব্বাকে নাড়াচাড়া করো না দ্রুত ওহি আয়ত্ত করার জন্য ওহি নাজেলের সময় তোমার জিব্বাকে দ্রুত সঞ্চালন করো না এই যে আল্লাহ তালা সুরাট নাজেল করলেন সুরার একটা আয়াত নাজেল করলেন বা কয়েকটি আয়াত এ কয়েকটি আয়াতের সানে নজুল সম্পর্কে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন কি বর্ণনা করেছেন ইমাম বখারি সে কথাটাই এখানে তুলে ধরেছেন যেহেতু এটা ওহি সম্পর্কিত ঘটনা এজন্য কিতাব ও বেদ ইল ওয়াহির মধ্যে তিনি এটা নিয়ে এসছেন বলছেন কেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইউরাজিলু মিনাত তানজিল সিদ্ধাতেন রাসুল সাল্লাহ সাল্লাম ওহি নাজিলের সময় অত্যন্ত কষ্ট অনুভব করতেন কষ্টের মুখোমুখি হতেন ইয়া সালাম আল্লাহ সাল্লাম আলাইহ আল্লাহ তুমি তার উপর রহম করো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি ওহিনাজিলের সময় কষ্ট অনুভব করতেন আল্লাহ তালা ইচ্ছা করলে কষ্ট না দিয়ে ওহি নাজেল করতে পারতেন কিন্তু এটা আল্লাহ তালার একটা হেকমা তিনি স্বয়ং নবী সাল্লাহ আলাইসাল্লামকে জগৎবাসীর জন্য যে ওহি নাজিল করেছেন সেটি গ্রহণের সময় একটা কষ্টের মুখোমুখি করেছিলেন তার মানে হচ্ছে ওহি ধারণ করা ওহি শেখা ওহি অনুসরণ করা ওহি প্রচার করা এগুলো কষ্টের কাজ সেটি আসলে জগৎবাসীর সামনে প্রতিভাত করা এবং সে উদ্দেশ্যেই রাসুল্লাহ সাল্লামের এই কষ্টের ঘটনাটা সাহাবেকরাম আমাদের কাছে বর্ণনা করেছেন তো এখানে এরপরে ইবনা আব্বাস বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন এই কষ্টটা অনুভব করতেন তখন তিনি তার দুই ঠোঁটও খুব নাড়াতে থাকতেন এভাবে ঠোঁট খুব দ্রুত নাড়াতে থাকতেন এভাবে বলছি কেন কারণ পরবর্তীতে এবনে আব্বাস তিনি বলছেন তিনি যখন মানে ঘটনাটা তার ছাত্রদের কাছে এবনে আব্বাস রাজি আল্লাহ তিনি তো একজন শেখ ছিলেন শেখুল মুফাসরিন ছিলেন এবং তিনি একজন অত্যন্ত পণ্ডিত এবং স্কলার সাহাবি ছিলেন ফলে তার কাছে শেখার জন্য সবসময় ছাত্র জমায়েত থাকতো তিনি ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন যে কিভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম ঠোঁট নাড়াতেন তিনি বলেছেন ফায়না ও হার্রে কুহুম আলাকুম আমি তোমাদের জন্য তোমাদের সামনে এই দুটো ঠোঁট নাড়াচ্ছি কানা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হারে কুহুমা যেভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দুটো ঠোঁট নাড়াতেন এইভাবে তিনি দেখিয়ে দিয়েছিলেন এই যে প্র্যাকটিক্যাল দেখানো এটা আজকালকার সায়েন্স কিংবা সামাজিক কলা কিংবা আর্টসের বিভিন্ন বিভাগের আসলে বৈশিষ্ট্য নয় এটা স্বয়ং ইসলামের প্রথম থেকেই সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক কিছু প্র্যাকটিস প্র্যাকটিক্যাল দেখিয়েছিলেন অতএব এই হাদিসের মধ্যে আমরা দেখি ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু তিনি একটা প্র্যাকটিক্যাল সবার সামনে দেখিয়েছিলেন এবং তিনি এভাবে ঠোঁট নাড়িয়ে দেখিয়েছেন এবং বলেছেন আমি যেভাবে তোমাদের জন্য ঠোঁট নাড়ালাম এভাবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামও ঠোঁট নাড়ালেন তো হাদিসের মধ্যে আমরা প্র্যাকটিক্যাল করার একটা বড় শিক্ষা পাই